بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু طاسيم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين তা সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হবেন আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাজিল করতে পারি অতপর তারা এর সামনে নত হয়ে যাবে وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون যখনই তাদের কাছে রহমানের কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যারোপ করছেই সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون যখন আপনার পালনকর্তা মুসাকে ডেকে বললেন তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও ফিরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون সে বলল হে আমার পালনকর্তা আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হত্যোদ্যম হয়ে পড়ে এবং আমার জিওভা অচল হয়ে যায় সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বললেন কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনা বলিনি আমি তোমাদের সাথে থেকে শুনব فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের পালন কর্তার রসুল যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফিরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين তুমি